রাবিয়াহ ইবনু আবু আব্দুর রহমান রহমতুল্লাহ আলাহি হতে বর্ণিত তিনি বলেন আমি আনাস ইবনু মালিক রদিল্লাহ তাল্লাহ্নকে নবী সাল্লাহ সাল্লামের বর্ণনা দিতে শুনেছি তিনি বলেছেন যে নবী সাল্লাহ সাল্লাম লোকদের মধ্যে মাঝারি গরনের ছিলেন বেশি লম্বাও ছিলেন না বা বেটেও ছিলেন না তার শরীরের রং গোলাপি ধরনের ছিল ধবধবে সাদাও নয় কিংবা তামাটে বর্ণেরও নয় মাথার চুল কোকড়ানোও ছিল না আবার একেবারে সোজাও ছিল না চল্লিশ বছর বয়সে তার উপর ওয়াহি নাজিল শুরু হয় প্রথম দশ বছর মক্কায় অবস্থানকালে ওয়াহি যথারীতি নাজিল হতে থাকে অতপর দশ বছর মদিনায় কাটান অতপর তার মৃত্যুর সময় তার মাথা ও দাড়িতে কুড়িটি সাদা চুলও ছিল না রাবিয়া রহমতুল্লা আলহি বলেন আমি নবী সাল্লাহ সাল্লাম এর একটি চুল দেখেছি তা লাল রঙের ছিল আমি জিজ্ঞেস করলে বলা হলো যে সুগন্ধি লাগানোর জন্য তা লাল হয়েছিল